জাগলো জোয়ার রুখবে কে আর এই জনতার ঢাল আমার নেতার মুক্তি তোরা দিবি কি না বল জাগলো জোয়ার রুখবে কে আর এই জনতার ঢাল আমার নেতার মুক্তি তোরা দিবি কি না বল জাগলো জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কি না বল গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লা আমাদের গর্ব অহংকার বল জাগলো জোয়ার রূপে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগলো জোয়ার রূপে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল ভাষা সৈনিক আমার জন্মদের অহংকার কে বলে রে নিজামিয়ার সাইদিরা জাকা ভাষা সৈনিক বলা আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগলো জোয়ার ডুববে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগলো জোয়ার ডুববে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামীদের সাথে গোলাম আজম ছিল তখন দোষ ছিল না তাতে নিজামিরা ছিল তখন বন্ধুরা হাবা আজকে সাথে নেই কেন তাই হলো কাল এই প্রহসল থামা নইলে বুঝবি রে তার ফল এই প্রহসল থামা নইলে বুঝবি রে তার ফল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগ্র জোয়ার দেখে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগ্ন জোয়ার ডুববে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল বীর জনতা জাগলে এবার বাকশালী দিন শেষ মিথ্যা দিয়ে যাই না ঢাকা সত্য নাই রে ইকোনমিস্ট করলো প্রচার জানলো জনগণ হয়ে গেল ঘাতকদের মুখ শুনবো চোর স্কাইপের লজ্জা তোরা রাখবি কোথায় বল ইসরাইফের লজ্জা তোরা রাখবি কোথায় বল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগ্র জোয়ার রূপবে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগ্র জোয়ার কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল গুলি করে আন্দোলন রোখা যাবে না বীর জনতা এই রক্ষা নাই শপথ নিলাম আবার মোরা পাথর জগদ্দ শপথ নিলাম আবার মোরা পাথর জগদ্দ আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগ্র জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগ্র জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লা আমাদের গর্ব অহংকার বল জাগলো জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগলো জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল জাগলো জোয়ার রুদ্বে কে আর এই জনতার ঢল গোলাম আজমের মুক্তি তোরা দিবি কিনা বল নিজামের মুক্তি তোরা দিবি কিনা বল সাইদির মুক্তি তোরা দিবি কিনা বল